মুসলিম অধ্যুষিত আমাদের এই বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতনের রোলার চালিয়েছিল গৌরগোবিন্দের মতো ব্রাহ্মণ্যবাদী পাষণ্ডরা তার বিরুদ্ধে গর্জে উঠেছিল শাহজালালের তলোয়ার আমাদের দেশে এখনো অবস্থান করছে নির্বিঘ্নে গৌরগোবিন্দের প্রেতাত্মারা তারা বিভিন্ন সময় ইসলাম মুসলমান মৌলবাদকে উৎখাতের হুমকি দিয়ে চলেছে গৌরগোবিন্দের প্রেতাত্মাদের উচিত শিক্ষা দিতে শাহজালালের চেতনা এগিয়ে আসতেই হবে সকল মুসলমানকে ছুটি শাহজালালের নির্ভীক সৈনিকেরাম খতম চালা চামুন্ডা গোলাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরাম চালা চামুন্ডা গোলাম ফুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা অত গোবিন্দের ওই চালা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলম সেই আলো ছড়িয়ে দিতেন সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরাম খতম কর গোবিন্দের চালা মুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরাই চালাকা মুন্ডা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরাই চালাকা মুন্ডা গোলাম ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা হতঙ্কর গোবিন্দের চালাকা মুন্ডা গোলা শাহ বিদ্যাপীঠে ক্ষুদাদ্রোহী বাজছে ভিটে শাহ বিদ্যাপীঠে ক্ষুদাদ্রোহী বাজছে ভিটে তাকবীরের ধ্বনি দিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালাম ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা অতন্তর গোবিন্দের চলা চামুন্ডা গোলাপ আয় শাহ নির্ভীক সৈনিকেরা অতন্তর গোবিন্দের চলা চামুন্ডা গোলাপ অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা বলবের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দে হই চালাকা মুন্ডা গোলাম ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দে হই চালাকা মুন্ডা গোলাম শাহ জালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতেন শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতেন রুশ ভারতের দালাল রাম রুশ ভারতের দালালুরা পরা ওদের জুতার মালাম ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরাম খতম কর গোবিন্দের চালাকা মুন্ডা গোলাম ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরাম খতম কর গোবিন্দের চালাকা মুন্ডা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে নির্ভীক সৈনিকেরা কর গোবিন্দের চেলাটা মুন্ডা গোলাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা পতন কর গোবিন্দের চেলাটা মুন্ডা গোলাম গোবিন্দের ওই চেলা নাস্তিকদের গোবিন্দের ওই চেলা নাস্তিকদের দালালেরাম সময় থাকতে এদের ছেড়ে সময় থাকতে এদের ছেড়ে প্রাণটা নিয়ে জলদি পালাম ছুটে আইসাম দালালের নির্ভীক সৈনিকেরা অতন্তর গোবিন্দের ওই চালাটা মুন্ডা গুলাম ছুটে আইসাম দালালের নির্ভীক সৈনিকেরা অতন্তর গোবিন্দের ওই চালাটা মুন্ডা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল ছুটে আয় নির্ভীক সৈনিকেরা গোবিন্দের চেলাটা মুন্ডা গোলা ছুটে আয় নির্ভীক সৈনিকেরা গোবিন্দের চেলাটা মুন্ডা গোলা শাসক গোষ্ঠীর মদত পেয়ে নাস্তিকেরা গেছে শাসক গোষ্ঠীর মদত পেয়ে নাস্তিকেরা গেছে আবর্জনা খতম করে আবর্জনা খতম করে মৌলবাদের ফসল ফলা ছুটে আয় শাহজালালে নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ছুটে নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলতা মুন্দা গোলা